সুরা নাজ দিয়ে নামাজ শুরু করার পর অন্য কোন সুরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা একবার জানতে চেয়েছেন কোরআনের এই বিন্যাস মোতাবেক নামাজ পড়া জরুরি নয় যা আমাদের দেশের হানাফি ভাইরা মনে করে যে অজিব যেহেতু এই বিন্যাস নবী সাল্লামের পক্ষ থেকে নয় এই বিন্যাস হজরত উসমান যখন মুসাফ তৈরি করলেন তখন মুসাফে উসমানির তার আগ পর্যন্ত বিভিন্ন মুসাফ আবদুল্লাহ বিন মাসুদের কাছে আলাদা এক কপি ছিল যাতে এই এই বিন্যাস ছিল না সুতরাং এটি জরুরি নয় পড়ার ক্ষেত্রেও উল্টো করে আপনি পড়তে পারেন আর নামাজের ক্ষেত্রেও উল্টো করে পড়তে পারেন সুরা নাসের পরে সুরা ফালাক পড়লেন সুরা নাসের পরে সুরা এখলাস পড়লেন সুরা নাসের পরে আলম তাহা ফালা পড়লেন অসুবিধা নেই পড়া যেতে পারে আচ্ছা পড়া যাবে না তো আমার দেশে যে আমপাড়াটা আমার দেশে বিক্রি হয় এই আমপাড়া কেন উল্টো করলো আমার একটা প্রশ্ন হানাফি মজাবে উল্টো করে সুরা পড়লে নামাজ হবে না বলছে তারা বাবা যে ছুটে গেল তো এই আমপারা যেটা ছাপিয়েছে তারাই তো ছাপিয়েছে উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে এই আমপারা বুঝেন তো আমাদের আমপারা কিরকম করা আছে প্রথম সুরা ফাতেহা ওই বাঁকার আগে সুরা ফাতে ওইটাকে নিয়ে এসছে প্রথমে তারপরে তারপরে আম্মা এত সালন যদি পাড়া ওইভাবে করা উচিত ছিল তাহলে বিন্যাসের খেয়াল রাখলে আম্মা এত সালুন নিয়ে আসতে হইতো আর শেষখানে সুরা নাস এত উল্টো করেছে কি নিয়ে এসছে তারপরে সুরা নাস তারপরে ফালাক তারপরে এখলাস উল্টো দিকে যাচ্ছে সবগুলি উল্টে এ উল্টো করার অধিকার কে দিল তাহলে অথচ এই কিতাবের আকার এরকম করা উচিত ছিল না যেভাবে কোরআন আছে সেভাবে রাখা উচিত ছিল সুরার বিন্যাস তো এই ক্ষেত্রে বিরোধিতা করেছে বুঝছেন কথাটা আমার আর নামাজের ক্ষেত্রে যেখানে জায়েজ আছে উপরন্ত প্রমাণ আছে না নাসাইতে হাদিস আছে যে নবীলাম নামাজ পড়লেন একবার প্রথম রাকাতে নেশা পড়লেন তারপর রাখাতে আল ইমরান পড়লেন নেশা তারপর আল ইমরান স্পষ্ট প্রমাণ আছে যেটা প্রমাণ আছে সেখানে আপত্তি আর এই সিপাড়া যেটা আমাদের সিপাড়া বলে আমপাড়া <coughs> আমপাড়াকে এরকম উল্টো কেন করলো একটু কোনো যুক্তি দেখে নেই উল্টো করা ঠিক না এখানকার আমপাড়া দেখবেন উল্টো নাই এত সালন থেকে আরম্ভ যেভাবে ত্রিশতম পাড়া আছে ওইভাবেই এখানে ছাপানো হয় কিন্তু আমাদের দেশের আমপাড়াকে গড়বড় করেছে